নবী করিম সাল্লামের মেয়েরাজ কখন হয়েছিল এই বিষয়টি সংক্ষেপে বলা যাক মেয়েরাজ কখন হয়েছিল এই বিষয়ে কোন সহি প্রমাণ নেই এই জন্য এই ক্ষেত্রে কেউ কেউ ছয়টি উক্তি উল্লেখ করেছেন আবার কোন কোন কিতাবে দেখা যায় যেগুলি ভালো আলেমদের গবেষণামূলক কিতাব আটটি পর্যন্ত উক্তি উল্লেখ করেছেন প্রথম তিন উক্তির তৃতীয় উক্তি হচ্ছে রজম মাসের সাতাইশ তারিখ বলছেন আল্লাহ শফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলী এবং তার সাথে অনেক গবেষকরা প্রথম তিনটি উক্তি একেবারে ঠিক নাই কারণ খাদিজা রাজি আল্লাহ আনহা নবুয়াতের দশম বছরে রমজান মাসে ইন্তেকাল করেছেন রমজান মাসে ইন্তেকাল করেছেন কে খাদিজা রাজি আল্লাহ খাদিজা রাজি আল্লাহ আনহার ইন্তেকালের পর মেরাজ হয়েছে দুটি কথা মনে রাখেন একটা হচ্ছে যে খাদিজা রাজি আল্লাহ ইন্তেকাল হয়েছে দশম হিজির দশম নবাত নবাত প্রাপ্তির দশম হিজির না নবাত প্রাপ্তির দশম বছরে হ্যাঁ রমজান মাসে আর দ্বিতীয় বিষয় মনে রাখবেন যে খাদিজা রাজি আল্লাহ আনহা এতেকাল করার পরে মেরাজ হয়েছে এতেকাল মেরাজের আগে হয়েছে রমজান মাসে তার এতেকাল হলো আর রজব মাসটি রমজানের পরে না আগে সেই বছরে নবতের দশম বছরের হ্যাঁ আগে রজব তারপরে সাবান তারপরে রমজান তো খাদিজা রাজি আল্লাহ আনহা নামাজ পাননি বিনা নামাজে ফরজ নামাজ পাননি এই পাঁচ অক্ট ফরজ নামাজ যে মেয়েরাজ আসলো তার আগেই তার ইন্তেকাল হয়েছে যদি ধরে নেওয়া হয় যে রজম মাসে মেয়েরাজ হয়েছে তাহলে তো তিনি দেড় দু মাস নামাজ পান বুঝতে পেরেছেন না তাহলে বোঝা গেল যে যখন তিনি নামাজ পাননি আর তার ইন্তেকাল হয়েছে রমজানে আর দাবি করা হচ্ছে যে সাতাশে রজব নবতের দশম বছরের রজবে মেরাজ হয়েছে তাহলে এই উক্তিটি ভুল কারণ খাদিজা রাজি আল্লাহ ইন্তেকার রমজানে এই ব্যাপারে কোন ইখতলাফ নেই দ্বিমত নেই এবং খাদিজা রাজি আল্লাহ তালা নামাজ পাননি ফরোজ নামাজ মেরাজ পাননি এতেও কোনো দ্বিমত নেই সুতরাং এই উক্তিটি রজব মাসে হয়েছে আর সাতাশে রজব মেরাজ হয়েছে এই উক্তিটি ঠিক নাই তারপরে বলছেন যে বাকি যে ছয়টি উক্তির মধ্যে বাকি তিনটি উক্তি আছে তার কোনটাকে প্রাধান্য দিতে পারছি না তবে এটা স্পষ্ট হয় কোরআন এবং হাদিস দ্বারা যে মেয়েরাজ নবী সাল্লাহ সাল্লামের মক্ষি জীবনের একেবারে শেষ দিকে হয়েছে আর এখানে একটা কথা বলি যে ইখতলাফ কেন হইল মেয়েরাজের রাত কোন রাত কোন মাসে হইল কোন রাতে হইল কোন তারিখে হইল এতে মতানৈক্য কেন হইল এই জন্যই হইল যে এই রাত মনে রাখতে হবে এই বিষয়টি সাহাবারা কোনো গুরুত্ব দেননি কারণ এই রাতের সাথে জড়িত কোনো এবাদত বন্দেগী ধর্মকর্ম নেই সহজ ভাষায় তাই না এই রাতের সাথে সম্পর্কিত বা এই দিনের সাথে সম্পর্কিত কোনো এবাদত বন্দীকে যদি থাকতো তো সাহাবারা ভুলতেন আপনাদের মধ্যে কে রিয়াজ গিয়েছে গেছে কেউ গেছেন কোন তারিখে গেছেন বলতে পারবেন কেউ বলতে পারবেন না কারণ রিয়াজ কোন তারিখে গেলেন না গেলেন এর সাথে কোনো স্বার্থ জড়িত নেই যেই তারিখে যান না কেন গিয়েছেন আমি মনে রাখি অনেকবারই গেছি কিন্তু একটি তারিখও মনে নেই আমার তাই না কিন্তু যদি সেখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন মনে আছে তাই না মনে আছে কারণ সেটার গুরুত্ব আছে কারো কাছে টাকা পাবেন মনে আছে না নেই দশটা রিয়াল থাকলেও মনে আছে দশ রিয়াল পাবো ওর কাছে কারণ গরজ আছে দশ রিয়ালের সাহাবাইকেরা মানুষের গরজ হয় দুনিয়ার গরজ না হয় দিনের গরজ সাহাবাইকের আমরা দুনিয়ার গরজ মনে করেননি দিনের ধর্মীয় গরজ মনে করেননি যে মেয়েরাজের রাত মনে রাখতে হবে কোন তারিখে হয়েছে এই জন্য ইখতলাফ হয়েছে পরে যদি এই এবাদত থাকতো তো সাহাবারা কখন এই দিনকে ভুলতেন না কারণ রাত্রে গরজ আছে ধর্মীয় গরজ আছে নফল পড়তে হবে দিনে রোজা রাখতে হবে বলে গেছেন তার মানে তারা এই দিনকে কেন্দ্র করে কিছু করেননি দিনেও কিছু করেনি রাত্রেও বিশেষ কিছু করেননি যা সারা বছর করতেন তাই করেছেন যারা তাহাজুদ পড়তেন সারা বছর তাহাজুদ পড়েছেন এই রাতের বা এই দিনের কোন বিশেষ এবাদত সাহাবাই কেরামদের জামানায় তাবেইনদের জামানায় খোলাফের আশে দিনের জামানায় ছিল না তার আগে নবী করিম সাল্লা ইসলামের জীবদ্দশায় ছিল না